আমরা তরুণ গর্ব নতুন সোনার ধরায় সোনার ধরায় হাসবে সুখে যারা দুঃখে সুখে দিন কাটায় হাসবে সুখে যারা দুঃখে সুখে দিন কাটায় আমরা তরুণ গর্ব নতুন সোনার ধরায় যেই ভুবনে ফুল কাননে অলির গুঞ্জরণ যেই ভুবনে সমীরণে হিমেল শিহরণ যেই ভুবনে ফুল কাননে অলির গুঞ্জরণ যেই ভুবনে সমীরণে হিমেল শিহরণ স্বপ্ন আছে সেই ভুবনের কার বুকে সে আয় কার বুকে সে আয় আমরা তরুণ গর্ব নতুন সোনারে ধরায় সোনারে ধরায় হাসবে সুখে যারা দুঃখে শোকে দিন কাটায় আমরা তরুণ গর্ব নতুন সোনারে ধরায় সোনারে ধরায় হাসবে সুখে যারা দুঃখে শোকে দিন কাটায় হাসবে সুখে যারা দুঃখে শোকে দিন কাটায় দুর্নীলিমায় মন উড়ে যায় স্বাধীন ডানা মেলে শ্যামলিমায় প্রাণ জুড়ে যায় আখি দুটি মিলে দুর্নীলিমায় মন উড়ে যায় স্বাধীন ডানা মেলে শ্যামলিমায় প্রাণ জুড়ে যায় আখি দুটি মেলে এমন ভুবন গড়তে কে গো রাখবি বাজিয়ায় রাখবি বাজিয়ায় আমরা তরুণ গর্ব নতুন সোনারে ধারায় সোনারে ধারায় হাসবে সুখে যারা দুঃখে শোকে দিন কাটায় আমরা তরুণ গর্ব নতুন সোনারে ধারায় সোনারে ধারায় হাসবে সুখে যারা দুঃখে সুখে দিন কাটায় দূর নীলিমায় মন উড়ে যায় স্বাধীন ডানা মেলে শ্যামলিমায় প্রাণ জুড়ে যায় আখি দুটি মেলে দূর নীলিমায় মন উড়ে যায় স্বাধীন ডানা মেলে শ্যামলিমায় প্রাণ জুড়ে যায় আখি দুটি মেলে এমন ভুবন গড়তে কে গো রাখবি বাজিয়ায় রাখবি বাজিয়ায় আমরা তরুণ গর্ব নতুন সোনারে ধারায় সোনারে ধারায়